সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে অপরূপ সাজে তুমি সেজেছ এমন তাই চেয়ে থাকি তোমারই পানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে অপরূপ সাজে তুমি সেজেছ এমন তাই চেয়ে থাকি তোমারই পানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে দক্ষিণা হাওয়া দোলা দিয়ে যায় সোনালি ধানের খেতে কত শত স্মৃতি নিয়ে নদীগুলো বয়ে চলে তোমারি বুকে দক্ষিণা হাওয়া দোলা দিয়ে যায় সোনালি ধানের খেতে কত শত স্মৃতি নিয়ে নদীগুলো বয়ে চলে তোমারি বুকে মনটা হারিয়ে যায় দূর জানা রাখালের সুমধুর বাঁশির সুরে মনটা হারিয়ে যায় দূর জানায় রাখালের সুমধুর বাঁশির সুরে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণী তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণী তুমি রয়েছ গানে পাল তোলা না ভেসে চলে ওই আঁকা বাঁকা নদীর বুকে যারি সারি গান শুনে মনটা ভরে যায় আহা কি সুখে পাল তোলা না ভেসে চলে ওই আঁকা বাঁকা নদীর বুকে যারি সারি গান শুনে মনটা ভরে যায় আহা কি সুখে ধন্য হয়েছি তাই তোমাকে পেয়ে সারাটি জীবন রেখো তোমারি বুকে ধন্য হয়েছি তাই তোমাকে পেয়ে সারাটি জীবন রেখো তোমারি বুকে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে অপরূপ সাজে তুমি সেজেছ এমন তাই চেয়ে থাকি তোমারই পানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে সবুজে ঘেরা এই দেশটা আমার তুমি রয়েছ প্রাণে তুমি রয়েছ গানে